সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেছেন একদা উমর রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আসার অনুমতি চাইলেন তখন তার সঙ্গে কয়েকজন কুরায়শ নারী কথাবার্তা বলছিল তারা খুব উচ্চৈস্বরে কথা বলছিল অতপর যখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন অনুমতি চাইলেন তারা উঠে শীঘ্র পর্দার আড়ালে চলে গেলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন তখন তিনি মুচকে হাসছিলেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সর্বদা সহাস্য রাখুন তিনি বললেন আমার নিকট যেসব মহিলা ছিল তাদের ব্যাপারে আমি আশ্চর্যান্বিত হয়েছি তারা যখনই তোমার আওয়াজ শুনল তখনই দ্রুত পর্দার আড়ালে চলে গেল উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আপনাকেই তাদের বেশি ভয় করা উচিত ছিল অতপর তিনি মহিলাদের উদ্দেশ্য করে বললেন হে আত্মশত্রু মহিলাগণ তোমরা আমাকে ভয় করছো অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভয় করছো না তারা জবাব দিল হ্যাঁ কারণ তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে অধিক কর্কশভাষী ও কঠোর হৃদয় লোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ তুমি যে পথে চলো শয়তান কখনও সে পথে চলে না বরং সে তোমার পথ ছেড়ে অন্য পথে চলে